সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই ওই বাতিলের দাঁত ভাঙা জবাব দিতে মোরা মৃত্যুর মুখোমুখি দাঁড়াবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই ওই বাতিলের দাঁত ভাঙা জবাব দিতে মোরা মৃত্যুর মুখোমুখি দাঁড়াবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই মোরা শ্বশুর চিনি মোরা মিত্র চিনি মোরা চিনতে পারি কারা সেবক বিলাতি কুকুর এসে মায়া ডাক ডাকে দেশে এনজিওরা মূলে ভক্ষ মোরা শত্রু চিনি মোরা মিত্র চিনি মোরা চিনতে পারি কারা সেবক বিলাতি কুকুর এসে মায়া ডাকা ডাকে দেশে এনজিওরা মূলে ভক্ষক এই হায়নার খাপ পরে কত যে মানুষ পড়ে ওদের মুখোশ টেনে খুলবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই ওই বাতিলের দাঁত ভাঙা জবাব দিতে মোরা মৃত্যুর মুখোমুখি দাঁড়াবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই নাস্তিক মুরতাদ মুশরিকরা আজ দল বেঁধেছে আর ভণ্ডরাও তাদের সাথে হাত মিলিয়েছে ওরা দাবিতে মুসলমান আসলে না ফরমান ওদের মাথার ঘিলু নষ্ট ওরা পাগলের প্রলাপ বকবে পাগলের প্রলাপ বকবে ওরা পাগলের প্রলাপ বকবে পাগলের প্রলাপ বকবে আজ পৃথিবীর সবখানে মুসলিম নিধনে বিজাতিরা একে একে মিলিয়েছে হাত তাই বিশ্বের মুসলিম জেগে ওঠো ঘুম থেকে ভেদাবেন ভুলে গিয়ে হও একসাথ পৃথিবীর সবখানে মুসলিম নিধনে বিজাতিরা একে একে মিলিয়েছে হাত বিশ্বের মুসলিম জেগে ওঠো ঘুম থেকে ভেদ ভুলে গিয়ে হও একসাথ মোরা সাহাবার আমল নিয়ে কোরআনের রূপ দিয়ে ইসলামী বিশ্ব গড়বই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই ওই বাতিলের দাঁত ভাঙা জবাব দিতে মোরা মৃত্যুর মুখোমুখি দাঁড়াবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই ওই বাতিলের দাঁত ভাঙা জবাব দিতে মোরা মৃত্যুর মুখোমুখি দাঁড়াবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই সত্যের সংগ্রাম করবই আর হক কথা বলছি বলবই